आसामहो चरणरेणु जुषामहंसं वृन्दावने किमपि कुलमलतासदीनं या दुस्तज्ज सज्जनमाज्य पथञ्च हित्वा भेजूमुकुन्दपदवीं श्रुतिभिं विविग्रहम् भेजूमुकुन्दपदवीं শ্রুতিভিমিগ্রম শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন মাথুর বিরহ ব্রজবাসীগণের আন্তরিক সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য মাথুর বিরহ মানে ব্রজবাসীগণ ভগবানের অন্তরঙ্গ সব পার্শ্বদ তাদের হৃদয়তে যে সমস্ত ভাব এবং ভাষা উদ্ধিত উত্থিত হয় সেই সব কিছু সাধারণ মানুষের বোধগম্য হয় না এমনকি ছিল সনাতন গোস্বামীজি এমনকি ছিল সনাতন গোস্বামীজি যিনি ভগবানের নিজজন অর্থাৎ রাধারানীর পরিকরি সাক্ষাৎ সখী মঞ্জুরি তারা রূপগোস্বামী সনাতন গোস্বামী ছিল সনাতন গোস্বামী যখন দশম স্কন্ধের টিকা করেছিলেন অপূর্ব টিকা জগৎবাসী কল্পনা করতে পারবে না কি অনুপম ভাব তার মধ্যে কি রহস্য প্রথমেই যখন রাজপঞ্চোধ্যায়ের বিষয়ে তিনি বর্ণনা করতে গিয়ে লজ্জিত হয়ে গেছেন এবং পুনঃ পুনঃ গোপিকাগণের চরণে প্রার্থনা করছেন রাধারানীর চরণে বলছেন যে ভগবানকে বলছেন প্রভু তোমার হৃদয়ের কি ভাব সেই সম্পূর্ণ ভাব গোপিকারা জানেন আর গোপিকাদের হৃদয়ে কি ভাব সেটা আপনি জানেন আমরা কিছুই বুঝতে পারি না বাইরে থেকে তথাপি গুরু বৈষ্ণবের আদেশ তাই আমি টিকা করতে বসেছি দুঃসাহস সেটা গোপীকে তার টিকা করতে গিয়ে পুনঃ পুনঃ তিনি চোখের জল ফেলেছেন আমি কিছু বুঝতে পারছি না কী বলছেন ওরা ওনাদের ভাব কি কি বলতে চান তারা একমাত্র ভগবান বোঝেন গোপিকাগণের হৃদয়ের ভাব আর গোপিকাগণ বোঝেন ভগবানের হৃদয়ের ভাব বাইরের ব্যক্তির এতে প্রবেশ অধিকার নাই শ্রীমন মহাপ্রভু যখন রাধাভাবে বিভাবিত হয়ে সোনার গৌরাঙ্গ যখন রাধাভাবে বিভাবিত হয়ে যখন অপূর্ব লীলা বিস্তার করেছিলেন রাধারানীর কি ভাব কি করতে চান কিভাবে শ্যামসুন্দরকে সেবা করতে চান সমস্তগুলো ইনটোটো তার চরিত্র তার স্বভাব তার সমস্ত কিছু কথা সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত হয়েছিল নিজ ভজন মুদ্রাম উপদেশন নিজ ভজনের মুদ্রা উপদেশ করেছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত মর্যাদা স্থাপন উদ্দেশ্যে কোনো ব্যবিচার তিনি কোনোদিন প্রশ্রয় দেন নাই যারা এই সব রাজ্যে প্রবেশ করবেন তাদের অধিকার সম্বন্ধে মহাপ্রভু এত কঠোর কথা বলেছেন যেটা স্বপ্নেও কেউ ভাবতে পারবে না স্বপ্নেও ভাবা যায় না তবে এত অ্যাকিউরেসি হলে তবে তবে সেক্ষেত্রে সেই ভাবরাজ্যে প্রবেশ হবে তবে সেক্ষেত্রে সেই ভাবরাজ্যে প্রবেশ হবে সেই গৌরাঙ্গ মহাপুরুষ সম্বন্ধে বলা রয়েছে অন্তরঙ্গ লইয়া করে রস আর বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন যখন বাইরের সব অনেক লোক উপস্থিত রয়েছেন তারা অত অন্তরঙ্গ ভাব বুঝতে পারবেন না তাদেরকে নিয়ে কেবল তিনি সংকীর্তন করেছেন সবসময় আর যখন ব্রজরাসের অত্যন্ত নিগুড় রহস্যকে তিনি জগতের কাছে প্রকাশ করবেন বলে স্থির করলেন নিজে আস্বাদন মুখে আমি আস্বাদন করব আর লোককে জানাবো নালে লোকে এই সন্ধান কোটি জন্মেও পারবে না ব্রজরসের এই যে গোপন গুপ্ত অনুসন্ধান তারা কোনোদিনই পাবে না তাই জন্য তিনি গম্ভীরার ভেতরে বারো বছর অত্যন্ত গভীর লীলা প্রকাশ করলেন বারো বছর গম্ভীরায় ছিলেন তার মধ্যে ছ বছর যাই হোক অনেক এসব কথা এইভাবে তিনি অন্তরঙ্গ অর্থাৎ রায় মহাশয় এবং সরব দামোদরের সঙ্গে যেসব গুপ্ত কথাবার্তা আলোচনা করেছিলেন তার কিছু দিগদর্শন হয়েছে শ্রী রায় রামানন্দ সংবাদে যে ব্যক্তি গৌরীয় মঠের সম্পূর্ণ ভজন সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন ধারণা পেতে চান তাকে অবশ্যই ওই গ্রন্থ পাঠ করতে হয় এবং প্রথম থেকে মুখবন্ধ থেকে আরম্ভ করে প্রথম থেকে পড়তে হবে প্রত্যেকটা শব্দই সেখানে গুরুত্বপূর্ণ এমনকি যেখানে মুখবন্ধ সেখানে যা আছে সেটা স্বপ্নেও মানুষ ভাবতে পারে না ওই কথা কোথায় থাকতে পারে এমন না যে গ্রন্থের মূল গ্রন্থ আরম্ভ করি ওখান থেকে শুরু না নট দ্যাট মুখবন্ধ কি বলতে চাইছে প্রস্তাবনা ওখান থেকে আলোচনা করলে তাহলে বোঝা যাবে হ্যাঁ গৌরী মঠের কী গোপন রহস্য আর গৌরাঙ্গ মহাপ্রভু কী বলতে চেয়েছেন বড় আশ্চর্য বিষয় আলোচনা প্রসঙ্গে আমরা এখানে দেখলাম মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই আমরা যারা গৌরীয় বলে নিজেদেরকে দাবি করছি তাদের জীবনের মূল গুপ্ত উদ্দেশ্য মাথুর বিরহ কতটা একটা অপূর্ব রহস্যময় কথা মাথুর বিরহ কথাটা অত্যন্ত রহস্যময় কথা এটা গোপিকাগণের অনুরাগের কথা রাগ আর অনুরাগকে মিশিয়ে ফেললে চলবে না রাগ আলাদা অনুরাগ আলাদা রাগ যেটা জড়জগতের রাগ বলা হয় সেটা তো সম্পূর্ণ আলাদা আর যেটাকে আমাদের অপ্রাকৃত জগতে মান বলা হয় মান রাধারানী মান করেছেন দুর্জয় মান মান সরোবরে গিয়ে বসে রয়েছেন কাউকে যে দেখা দেবেন না সেটাকে হলো মান আর এখানে যে অনুরাগ বলা হয় অনুরাগের অর্থ হলো যে বস্তুটার প্রতি অনেক রহস্যময় কথা এসব কোথায় আলোচনা করা যায় এত সূক্ষ্ম সব বিচার যেখানে বলা হচ্ছে অনুরাগ কাকে বলা হয় সেখানে রূপ গোস্বাই পাদ আদি সব টপমোস্ট যারা ভগবানের যারা নিজজন তারা সমস্ত দার্শনিক ব্যাখ্যা করছেন বলছেন যে ভালোবাসার বস্তুতে অর্থাৎ কৃষ্ণকে তারা ভালোবাসেন ব্রজবাসীগণের সবার ভালোবাসার বস্তু একটা আপনাদের সবার ভালোবাসার বস্তু ভিন্ন ভিন্ন কিন্তু সমস্ত সমগ্র ব্রজবাসীগণের ভালোবাসার কেন্দ্রবিন্দু একটাই তারা যে ছেলে মেয়ে এইসব ভালোবাসে ওগুলো সামান্য ভালোবাসা ওগুলো কিছু না ওগুলো কৃষ্ণের সম্বন্ধে বাদ বাকি মূল সেন্টার পয়েন্ট কৃষ্ণ আর কৃষ্ণের প্রতি ভালোবাসা এমন যে প্রতি মুহূর্তে কৃষ্ণকে দেখার পরেও আবার যখন দেখছেন তখন নতুনভাবে দেখছেন বোঝে গেল আমার কথাটা বোঝা যায় জড়জগতেও দেখবে যখন প্রেমিক প্রেমিকা জড়জগতে এই ঘৃণ্য জগতে এইখানে যদি কোনো প্রেমিক প্রেমিকার ভালোবাসা হয় রোজই দেখছে হয়তো রোজই দেখা হচ্ছে কিন্তু রোজই নতুন রূপে দর্শন করছেন এইগুলো অনুরাগের বস্তুকে নবনবায়ামান রূপে দর্শনের যে একটা ভাব এটাকে বলে অনুরাগ নবনবায়ন ভাবে সেই অনুরাগের বস্তুকে পুনঃ পুনঃ নতুনভাবে দেখছেন সমগ্র ভোজবাসীগণের ভালোবাসার কেন্দ্রবিন্দু একমাত্র কৃষ্ণ কিন্তু এর মধ্যে কথা হলো যে যে পয়েন্ট অফ ভিউ থেকে ভালোবাসেন তার কাছে সেটা এক্সেলেন্ট বোঝা গেল বোঝা গেল না যাই গোপিকাগণ তাকে মধুর রসে ভালোবাসেন সেটা এক্সেলেন্ট তাদের কাছে তার নিচের রস তাদের পছন্দ না কেন কি করে হবে যে মধুর রসে পৌঁছে গেছে তলার রস তার আর কী হবে যশোদামা নন্দবাবা যেরকমভাবে ভালোবাসেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সেইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যে যেরকম অ্যাঙ্গেল থেকে সখারা ভালোবাসেন রস তাদের কাছে শ্রেষ্ঠ আবার মধুর রসের মধ্যে অনেক পার্থক্য আছে তার মধ্যে দ্বারিকার যে রক্ষিণী সত্যভামা এরাও মধুর রস কিন্তু এদের সঙ্গে এদের মিলবে না এদের আরও এক্সেলেন্ট যারা ব্রজভূমিতে ব্রজ গোপীগণ আনছেন তাদের সঙ্গে এদের মেলানো চলবে না সম্পূর্ণ আলাদা এসব অনেক সূক্ষ্ম বিষয় আছে মাথুর কথাটার মানে হল ব্রজবাসীগণ কৃষ্ণ যেহেতু মথুরায় চলে গেছেন তাদের ছেড়ে ব্রজগোপীগণ দুঃখের সঙ্গে কাঁদছেন আর বলছেন তুমি তো এখন মথুরা না তুমি এখন মথুরায় চলে গেছ আমাদের ব্রজনন্দন ছিল এতদিন এখন তুমি মথুরায় চলে গেছো তুমি মথুরা নাথ আর মথুরার যে সমস্ত রমণীগণ আছেন তারা অনেক শিক্ষিতা আমরা তো বোঝের খালি গৌচরাই হ্যাঁ গোয়ালিনী আমাদের তো সেরকম গুণাবলী নাই আমরা শিক্ষা দীক্ষাও নাই আমাদের সেখানকার রমণীগণ বিভিন্ন শিক্ষা শিক্ষিত কাজে আমাদের মনে হয় সেখানে তুমি ভালোই আছো এইভাবে অত্যন্ত কাতর দুঃখের সঙ্গে এইসব কথাগুলো নিবেদন করছেন মথুরায় চলে গেছেন আর মাথুর বলা হয় মথুরানাথ এটা আমি বিভিন্ন সময়তে বিভিন্ন সভাতে যেখানে অনেক গম্ভীর কথা আলোচনা চলতে পারে ছিল মাধবেন্দু পুরীপাতকে বলা হয় গৌড়ীয় ভজনের মূল খাম্বা খাম্বা মানে পিলার মাধবেন্দ্র পুরীপাত শ্রীমান গৌ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের আগে আবির্ভাব হলেও তারা সব গৌরের পার্শ্ব তিনি যখন দেহ ছাড়েন তখন তার শ্রীমুখে অপূর্ব এক বাণী বেরিয়েছিল সবসময় এইসব মহাপুরুষদের মুখে অমূল্য বাণী বেরোয় সেখানে তিনি কেঁদে কেঁদে বলছেন যখন চলে যাবেন শরীর ছাড়বেন যেন কৃষ্ণকে পেলাম না বলছেন কৃষ্ণকে অনেকবার দর্শন করেছেন কৃষ্ণ অনেকবার তার কাছে সাক্ষাতে এসছেন দুধের ভাণ্ড দিয়েছেন কথা বলেছেন সব কিছু হয়েছে তথাই বলছেন কৃষ্ণকে পেলাম না স্বপ্নে এসছেন অনেকবার সাক্ষাৎ আদেশ করেছেন যাও আমার জন্য এই করো সেই করো সিনাথজি রূপে প্রকট হয়েছেন যে শ্রীনাথ গোপাল তিনি যখন দেহ ছাড়েন দুঃখের সঙ্গে বিপ্রলম্ব অর্থাৎ বিরহ যন্ত্রণাতে কাঁদছেন ওই দন ওই দিন দয়ারদনাথ ওই মথুরানাথ কদা বলে কশ্য হৃদয়ম তদলোক কাতরম ওই দিন দয়ার ওই মথুরা নাথ হে নাথ আসো তুমি মথুরায় চলে গেছ তোমার ব্রজভূমির সেই তোমার যে রসময় ভূমি সেই ধাম প্রাপ্তির জন্য আমার বড় কাতর যন্ত্রণা হচ্ছে ওই দিন ওই মথুরা নাথ কদা বলক হৃদয়ং তদলোক কাতরম তোমার লোক অর্থাৎ এই ব্রজভূমি তুমি যেখানে লীলা করো সেই স্থান প্রাপ্তির জন্য আমি পাগল হয়ে গেছি এইভাবে কাঁদছেন আমাদের মহাজনগণ বলেছেন এটা রাধারানীর হৃদয়ের ভাব এটা সাক্ষাৎ রাধারানীর মুখের বাণী এটা মাধবেন্দ্র পরিবাদের ভাই উচ্চারিত হয়েছে আই দিন দয়ারধনাথ এই মথুরানাথ কদা সে হৃদয় তদলৌক কাতরম দ্বৈত ভ্রমতে কিম করমি হম আমার সমস্ত উদ্ঘূর্ণ অবস্থা হয়েছে আমি সহ্য করতে পারছি না সেরকম এখানে মাথুর বিরহ কাতর মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য এর মানে হল সেটা অত্যন্ত অনুরাগ ভরে অনুরাগ ভরে এটা অভিযোগ তুমি তো এখন মথুরানাথ হয়ে গেছ আমরা তোমার যন্ত্রণায় পড়ে রয়েছি তুমি এখন মথুরা মথুরানাথ তাই আমরা মাথুর অর্থাৎ মথুর মধুর এই যে মথুরানাথের বিরহেতে আমরা কাতর হয়ে পড়ে রয়েছি সেই জন্য তাকে মাথুর বিরহ কাতর গণের সেবা করাই আমাদের জীবনে আমাদের জীবনে এটি উদ্দেশ্য যারা জীবনে সর্বশ্রেষ্ঠ লাভবান হতে চান এরপরে আর লাভবান আর কিছু নেই এর পরে সেটা হচ্ছে কি সেই ব্রজরস রসিক সেই মহাপুরুষগণের চরণেতে আমরা যদি আত্মনিবেদন করি করে তাদের খালি চিন্তা করি তাদের সেবা করার সেটি আমাদের কৃষ্ণ সেবা হবে তাদের সেবা করলে আমাদের বাস্তব কৃষ্ণ সেবা হবে এই সব হচ্ছে গুপ্ত কথা আমি কালকে উদ্ধব সংবাদের কিঞ্চিত উত্থাপন করেছিলাম বিস্তৃত আলোচনা করিনি উদ্ধবজি মহারাজ ব্রজেতে এসেছিলেন কৃষ্ণের সংবাদ বহন করে তিনি শিক্ষা দিতে এসেছিলেন যে আমি এত তত্ত্বজ্ঞানী আমি কিছু তত্ত্ব ওদের শিখিয়ে দেবো অত পড়াশোনা জানে না আমার মতো আমি তো বৃহস্পতির শিষ্য বৃহস্পতির শিষ্য সাক্ষাৎ উদ্ধবাহ উদ্ধ উদ্ধবাহ বুদ্ধি সপ্তমাহ তিনি বৃহস্পতির শিষ্য বৃহস্পতি তিনি শিষ্য আর তিনি বৃষিনাম প্রবর মন্ত্রী কৃষ্ণ দ্বৈত সখা বৃষি নাম বৃষি বংশে এই যে যদুবংশ এই বংশেতে তিনি হচ্ছেন সেই রাজ্যের রাজাকে পরামর্শদাতা কৃষ্ণকেও বুদ্ধি দেন তিনি এত বড় বুদ্ধি বুদ্ধি সপ্তম বলা হচ্ছে বুদ্ধিমান গণের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান হচ্ছেন উদ্ধবজি মহারাজ যার জ্ঞানের কোনো সীমা নেই পারাবার নেই যার সম্বন্ধে বলতে গিয়ে কৃষ্ণ বলেছেন ন অনুপি উদ্ধব মন্যন ন অনুপি উদ্ধব ন কখনোই ভাববে না উদ্ধব আমার থেকে এক চুল কম যেই উদ্ধব সেই আমি এরকম যাকে টাইটেল দেয়া হয়েছে সেই উদ্ধবজি ছাড়া কে তার প্রতিনিধিত্ব করবে সেই জন্য উদ্ধবকে পাঠানো হয়েছে উদ্ধব কৃষ্ণের হৃদয়ের ভাব বোঝেন কিন্তু কৃষ্ণের যে কৃষ্ণের যে অন্তরঙ্গ একটা গোপন ভাব আছে সেটা কিন্তু উদ্ধব জানেন না কৃষ্ণের হৃদয়ের অনেক ভাব উদ্ধব জানেন কিন্তু যাকে বলা হয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এখন তিনি মথুরায় এসছেন মথুরানাথ তিনি তাকে অভিমান করে গোপিকা বলছেন অনুরাগের সঙ্গে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন তার হৃদয়ের সম্যক ভাব উদ্ধব জানেন না জানা সম্ভব নয় তার সঙ্গে পরিচয় হয়নি ব্রজভূমির সঙ্গে উদ্ধবের বাস্তব সেরম পরিচয় হয়নি কিন্তু মথুরানাথের সঙ্গে তার পরিচয় আছে তার হৃদয় ভাব জানেন কখন কি বলতে চান এতে উদ্ধবের কোনো দোষ নেই কেন উদ্ধব কি করবে উদ্ধব তো কৃষ্ণের মথুরার পরিকর ব্রজমণ্ডলের গোপন রহস্য উদ্ধবে জানা সম্ভব নয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সেই বৃন্দাবনের একমাত্র আরাধ্য দেব আরাধ্য ভগবান বৈজেষস্তনে স্তদ্ধাম বৃন্দাবনম আর কিভাবে আরাধনা করব বলছেন রাম্মা কাচিত উপাসনা ব্রজবধু বর্গেন যাকর ব্রজবধুগণ ছাড়া কাউর সেবা পূজা কৃষ্ণের পছন্দ নয় ওরাই কৃষ্ণকে জানেন ভালো করে যাই হোক উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবার জন্য ইচ্ছে করে বৃন্দাবনে পাঠালেন বলে উদ্ধব আমার এত কিছু জানে উদ্ধবকে এই আস্বাদনটা দিতে হবে উদ্ধবের বড় চিন্তা যে আমি কৃষ্ণের সবচেয়ে প্রিয় আর আমার তোর থেকেও যে প্রিয় আছে সেটা তুই জানিস না হ্যাঁ ভগবান বলেছেন শঙ্কর আমার এত প্রিয় নয় লক্ষ্মী আমার এত প্রিয় না ব্রহ্মা আমার এত প্রিয় নয় আমি নিজেও শঙ্কর্ষণ যে আমার দাদা এত প্রিয় নয় নৈবাত্মান যথা ভবান উদ্ধব তুমি আমার যতটা প্রিয় সেরকম কেউ নয় এত সব এক্সেলেন্ট এক্সেলেন্ট টাইটেল তাকে উপাধি দিয়েছেন উদ্ধবের মনের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বড় আমার চেয়ে আর তো কেউ নেই কৃষ্ণ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর কৃষ্ণের সব কাপড় চোপড় কৃষ্ণের গন্ধমালা কৃষ্ণের অলঙ্কার যা যা কিছু প্রসাদ কৃষ্ণের এমনি প্রসাদ উচ্ছিষ্ট সব কৃষ্ণ সব উদ্ধবের পাওনা সমস্ত উদ্ধব পান কৃষ্ণের প্রসাদ পেয়ে বেরোলে ওইটাও পান কৃষ্ণের কাপড় ফেলে দিলে ওটাও পান কৃষ্ণের অলঙ্কার কৃষ্ণের মালা যা কিছু মানে ডিটো কৃষ্ণ যদি উদ্ধবকে কেউ দেখে দূর থেকে বুঝতেই পারবে না যে এটা কৃষ্ণ নয় এই তো কৃষ্ণ এসে গেছে কিন্তু লক্ষণ আছে একটা হচ্ছে কস্তুব মালা পাবে না কস্তু কস্তুব সেটা থাকবে না আর শ্রীবৎস লক্ষণ একটা ভগবানের সাদা দাগ আছে ত্রিভুজের মতো সেইটা একমাত্র ভগবানেরই বক্ষে আছে সাদা লোমা বলি এই জায়গা ওটা কাউ থাকবে না ওটা একমাত্র ওনার সেই লক্ষণ দেখে তাকে চেনে যেতে পারে বাকি দূর থেকে দেখলে কৃষ্ণ আর উদ্ধব কনফিউজড হয়ে যাবে লোকে এইকেই চেনা সম্ভব না উদ্ধবজি মহারাজ তাকে কৃষ্ণ প্রচণ্ড ভালোবাসেন কৃষ্ণস্ব দ্বৈত শাখা দ্বৈত মানে হচ্ছে দ্বৈত না দয়বায় ঐকার নয় দ অন্তস্তয়স্যই ত দ্বৈত মানে হচ্ছে অত্যন্ত প্রিয় যেমন আমাদের পুরীতে দ্বৈত পাণ্ডা আছে মানে জগন্নাথ একবার অন্তরঙ্গ সেবা করে একেবারে অন্তরঙ্গ ওই সেবা কারোর অধিকার নেই এগুলো সেই জন্য বলা হয়েছে সেখানে বলা হয়েছে দ্বৈত পাণ্ডা আর দ্বৈত পাণ্ডারা কৃষ্ণকে জগন্নাথকে গালাগাল দিতে পারে তেরি তো এক গালাগাল দিয়ে দেবে জগন্নাথ যদি না যায় এই চল রথে চল যদি দেরি করে বা কোনো রকম অশান্তি করে দেদার গালাগাল দিতে থাকবে একেবারে বুঝবা ওদের অধিকার ওদের অধিকার আছে কৃষ্ণ ওগুলো মেনে নেন কৃষ্ণ পছন্দ করেন ওম নম জগন্নাথ ওই রামায়ণ মন্ত্র বলবে ওরকম যদি কেউ ব্রাহ্মণ মন্ত্র বলে আর একটা দ্বৈত পাণ্ডা যদি গালাগাল দেয় কৃষ্ণ বলে এই গালাগালটা আমার ভালো লাগছে মন্ত্রটা নেব না কৃষ্ণের ভাব হচ্ছে আলাদা প্রিয়া যদি মান করি করয় ভৎসন বেদস্তুতি হইতো হরেও মন মন কোথায় লেখা আছে চৈতন্য প্রিয়া যদি গালাগাল দেয় বেরিয়ে যাও এখান থেকে দরকার নেই তোমার মতো লোককে বেরো তোমার দরকার নেই এখান থেকে রাধারানী তাড়িয়ে দিচ্ছেন কৃষ্ণকে আমি কোনো কথা শুনতে চলে যাও এখান থেকে ওই যে গালাগাল দিচ্ছেন কৃষ্ণের বড় আনন্দ লাগছে এইসব ভাষা এইসব কথা লোকে বুঝতে পারবে না ওই জন্য চৈতন্য চৈতন্যতে বলা আছে প্রিয়া যদি মান করি করে ভৎসন গালাগাল দেয় লজ্জা করে না তোমার ওখানে গেছে তুমি কৃষ্ণ মাতানি যুগরে শোনেন প্রিয়া যদি ইমান করি করে ভৎসন বেদস্তুতি হইতো হরয় মন মন কৃষ্ণ বলছেন তাহলে বেদের স্তুতি করলে যেরকম আমি আনন্দ হই তার থেকে অনেক বেশি আনন্দ ভাই বেদের স্তুতিতে আমার কি আনন্দ আর তুমি স্তব করছো ঠিক আছে আমি আমার মহিমা কীর্তন করছো কিন্তু আমার জন্য কি করছো আমি যে রসময় আমার রসটাকে আরও এক্সিলেন্ট করবে রসটাকে ঘেঁটে ঘেঁটে রসকে ঘাঁটলে রসই থাকে আবার গাঢ় হয় সেটা তুমি করতে পারো কি তোমার তো ক্ষমতা নেই যারা রসগত বৈচিত্র্য অনুভব করেছেন যেমন ভ্রমর গীতাতে আমি আলো একটু তুলেছিলাম কত রকম রাধারানী ভাব উঠছে একটা ভ্রমরকে দেখে সেগুলো কি বাইরের লোক বুঝবে বলে কি পাগল হয়ে গেছে নাকি মাথা খারাপ কি হয়েছে হ্যাঁ প্রজল্প সংজল্প অধিজল্প সে এক একটা সব ভাগ আছে নাম হ্যাঁ এক একটা প্রত্যেকটা কখন কি ভাব আসছে সেই ভাব অনুযায়ী রাধারানী কথা বলছেন বোমনের সঙ্গে তো এইগুলো বাইরের জগতের লোক কিছুই অনুভব করতে পারবে না এখানে উদ্ধবী মহারাজকে কেবল কৃপা করবার জন্যই কৃষ্ণ ব্রজধামে পাঠিয়েছেন এই গোপন রহস্য দ্বিতীয় হলো কৃষ্ণ নিজের গোপন কথাগুলো কাউকে দিয়ে পাঠাতে পারেন না উদ্ধবের মতো আপনজন কেউ নেই মথুরা ভূমিতে তাই জন্য উদ্ধবকে দিয়ে নিজের গোপন কথাগুলো গোপিকাগণকে জানাবেন সেটা হলো আর উদ্ধবের হৃদয়তে ধারণা হলো আমি কিছু তত্ত্বজ্ঞান বলে তাদের সান্ত্বনা দেবো আর তত্ত্বজ্ঞান জানলে লোকে তো আর কান্নাকাটি হয় না এটা উদ্ধবের তরফের উদ্ধবের ভাবনা আর কৃষ্ণের গোপন ভাবনা হলো আমি ওকে পাঠাবো ও যে জান ও যেই জিনিস জানে না গুপ্ত রহস্য সেটা ওকে জানাবো যে কি ভাব আছে যেটা তুমি কিছুই জানো না তোমার অভিমানটা চলে যাবে আমি কৃষ্ণের নিজজন সেটা আর কাল থেকে বলতে পারবে না যদি এটা জেনে আসো সেই জন্য পাঠিয়েছেন এসব গুপ্ত কথা উদ্ধবজি মহারাজ যে কাতর ভাই প্রার্থনা করেছেন সেটার মানে বলে আমরা কিছু অনুভব করার চেষ্টা করব সেটা কি বলছেন আসামহ চরণ রেণু জুসামহম সাম বৃন্দাবনে কিমপি তাও সুধীরাম বলছে বৃন্দাবনের অন্তঃকরণে আমি লতা গুল্ম পাতা হয়ে জন্মগ্রহণ করতে চাই সেইখানে জন্মগ্রহণ করতে চাই আমার আর ইচ্ছা নাই আশা মোহ আর মহারাজ তোমার আশাটা কি তোমার আশাটা কি আলটিমেট টার্গেট কি তোমার বলছে আমার আশা হলো একটাই সেটা আশা মোহ চরণ রেণু জুসা মোহ সাম বৃন্দাবনে কিমপি গুলমালা তাও সুদীনম আমি সেই বৃন্দাবনের যে গোপিকাগণের একটা চরণ রজা একটা একটা চরণ পার্টিকেল পার্টিকেল আমি পেতে চাই আসামহ চরণ রেণু রেণু মানে একটা রেণু সিঙ্গুলার নাম্বার এই বৃন্দাবনে যদি আমি গুলমলতা হয়ে থাকি যদি কোনো মতে আমার মাথায় গোপিকাগণের একটা চরণ রেণু পরে তাহলে আমি কৃতজ্ঞ অনেক চরণ রেণু বলেননি একটা খালি চরণ রেণু যদি পাই তাহলে যথেষ্ট সেই জন্য উদ্ধব যে কি কাতর ভয়ে প্রার্থনা করছেন ভগবানের কাছে এই হচ্ছে বৃন্দাবনের গোপন রহস্য এইসব কথার কোনো পরিচ্ছেদ নেই আনন্দময় সেসব কথা আমরা আলোচনা প্রসঙ্গে কৃষ্ণের সামন্তক মণি সম্বন্ধে যে অপবাদ লেগেছিল সেসব কথা গেছিলাম যেহেতু আলো চলে গেছিল ক্রমভঙ্গ হয়ে গেছে উদ্ধবজির সংবাদ স্পর্শ না করে আগে এখানে এসেছিলাম আবার বলেছিলাম যাই হোক উদ্ধব সংবাদ ওখানে গোবর্ধন গোবর্ধনের লীলা উদ্ধব সংবাদ এর আগের সেশনে আলোচনা হয়েছিল এখন এখানে সম্বরাসুর সে তো আমি আগেই বলেছি সম্বরাসুর চলে গেছেন সামন্তকমণির মিথ্যা অপবাদ চলে গেছে সত্যভামার বিবাহ চলে গেছে আর এই করে বৌমহনন হনন ভৌম ভৌমকে মেরে তার ছেলে ভোগদত্ত ভৌম হচ্ছে পৃথিবীর পৃথিবীর ছেলে পৃথিবী মায়ের ছেলে ওই যে ভৌম দুষ্টামি করেছিল আদিতি মায়ের কুণ্ডল নিয়ে চলে এসছে এত বড় স্যার এত বড় তার ক্ষমতা ছিল স্বর্গে যে স্বর্গে যে আদিতি মা আছে স্বর্গের দেবতাদের মা তার কুণ্ডল ফুণ্ডল নিয়ে কেড়ে নিয়ে চলে এসছে এত বড় ক্ষমতা তাকে ভগবান শাস্তি দিলেন তার ছেলে ভোগদত্তকে রাজধানী দিলেন পঞ্চকন্যার বিবাহ অর্থাৎ কালিন্দি মিত্রবৃন্দা আদি নগ্নাজিতি এ ভদ্রা হ্যাঁ এই এই সমস্তগুলোকে তারা তাহলে রুক্মিণী জাম্বতী সত্যভ্যামা কালিন্দী মিত্রবৃন্দা সত্যা ভদ্রা লক্ষণা এই আটটি মহিষী ছিলেন এ আটজন মহিষী হলেন প্রধানা প্রধানা মহিষী তারা তারপর ভোগদত্তকে রাজ রাজ্যরা দিয়ে সেখান থেকে তিনি পারিজাত হরণ করলেন পারিজাত হরণ করতে গিয়ে দেখলেন যে স্বর্গের রাজা ইন্দ্র যে কৃষ্ণকে ভালো করে জানেন ভালো করে জানেন কি আমার তো ভালো করে জানেন না জানলে পরে তাহলে কৃষ্ণকে বাধা দিচ্ছেন স্বর্গ থেকে পারিজাত নিয়ে যাওয়া যাবে না কৃষ্ণর সঙ্গে লড়াই করতে আরম্ভ করলেন হ্যাঁ কৃষ্ণ পারিজাত নিয়ে চলে এলেন সোজা বললে দ্বারিকার মধ্যে পারিজাতের ফুল গাছ লাগিয়ে দিলেন পারিজাতের গাছ এটা একমাত্র স্বর্গেরই সম্পত্তি ছিল কৃষ্ণের শেষে আমরা দেখলাম এক হাজার আমরা দেখলাম ষোলো হাজার একশো আট মহিষী ষোলো হাজার একশো আট মহিষীর কথা আপনারা জেনেছিলেন তার মধ্যে প্রত্যেক পত্নী প্রত্যেক পত্নীর দশজন করে ছেলে হয়েছিল প্রত্যেক পত্নী যত পত্নী সব দশজন করে তার মধ্যে প্রধানা মহিষী যারা আছেন তাদের ছেলেগুলোর নাম আমি বলে দিই যেমন রুক্মিণীর গর্ভে পদ্যুন্ন হয়েছিল চারুদ্দেশ্ন সুদেশ্ন চারুদেয় সুচারু চারুগুপ্ত ভদ্রচারু চারুচন্দ্র বিচারু ও চারু এই দশটি সত্যভামার গর্বে হয়েছে ভানু সুভানু সরভানু প্রভানু ভানুমানু চন্দ্রভানু বৃহৎ ভানু অবিভানু বিভানু আর প্রতিভানু দশটা পুত্র হয়েছে এইভাবে জাম্ববতীর গর্ভে হয়েছিলে সাম্ব সুমিত্র পুরুজিৎ সত্র শতজিৎ সহস্রজিৎ বিজয় চিত্তকেতু বসুমান দ্রবীণ ও ক্রতু এইভাবে প্রত্যেক রমণীর প্রত্যেক পত্নীর গর্ভে দশটা দশজন করে পুত্র জন্মেছিল কন্যাও তাদের হয়েছিল আর কন্যাগুলোর কে বিবাহ আদি দেওয়ার ব্যাপারে যে ব্যস্ততা একজন পাক্কা গৃহস্থ যেমন হন কৃষ্ণর গৃহস্থ লীলা দেখলে লোকে বুঝতে পারে গৃহস্থ জীবন কিভাবে যাপন করতে হয় কৃষ্ণের যা কিছু যেমন গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করেছিলেন সেই নবদ্বীপ লীলাতে গৌরচন্দ্র যেভাবে গুরুগৃহেতে পাঠ করতে গেছিলেন তখন যে এক্সেলেন্ট ব্যাপার দেখিয়েছিলেন তারপরেতে যখন যখন শিশু লীলা করেছেন তখন যে এক্সিলেন্ট লীলা করেছেন যখন সেখান থেকে গৃহস্থ লীলায় প্রবেশ করলেন তখন যে লীলা করেছেন এগুলো কোনোটাই কেউ নকল করতে পারবে না কোনো দেবতা থেকে আরম্ভ করে কারোর ক্ষমতা নেই তিনি যখনই যে লীলাই করেছেন সেটাকে সর্বশ্রেষ্ঠ এক্সেলেন্ট লীলা এর কোনোদিন মহাপ্রভু গৃহস্থ লীলা করছেন গৃহস্থগণের কর্তব্য কি সেটা মহাপ্রভু দেখিয়েছেন সাধু সন্ন্যাসীকে নিজের বাড়িতে নিয়ে আসেন এসে প্রসাদ পাওয়ান দান দক্ষিণা কত কিছু সে আনন্দ তাদের নিয়ে সংকীর্তন মহাপ্রভু এগুলো দেখিয়েছেন সেরকম কৃষ্ণলীলা আমরা দেখি কৃষ্ণ যখন দ্বারিকানাথ দ্বারিকা লীলায় যখন গৃহস্থ লীলা আবিষ্কার করেছেন তখন সেখানে অপূর্বভাবে কিভাবে ছেলে মেয়েদের মঙ্গল সাধন করতে হয় মেয়েগুলোর বিয়ে দেওয়ার জন্য জামাই দেখতে হবে সমস্ত কৃষ্ণ করছেন মানে এক এক গৃহেতে ষোলো হাজার একশো আট গৃহ প্রত্যেক গৃহেতে কৃষ্ণ বিভিন্ন কাজে ব্যস্ত বোঝা গেল একটা গৃহে দেখছেন রুক্মিণীর সঙ্গে হাসাহাসি করছেন আর একটা গিয়ে দেখছেন সত্যভ্যামা কৃষ্ণের ওপর রেগে গেছেন গালাগাল দিচ্ছেন আর এক গিয়ে দেখছেন কৃষ্ণ এবার একটা কন্যার বিয়ে দেওয়ার জন্য কারোর সঙ্গে কথা বলছেন অন্যকে এটা কে দেখেছেন এটা নারদজি দেখেছেন নারদজির বড় ইচ্ছে হলো আমার প্রভু আজকে গৃহস্থ লীলা করছেন কীরকম করেন আমি গিয়ে দেখব তো গিয়ে দেখছেন বাহ এক এক ঘরে যাচ্ছেন এক এক রকম লীলা সেই একই কৃষ্ণ কোনো জায়গায় বাচ্চাকে আদর করছেন এইরকমভাবে পাক্কা গৃহস্থ একেবারে অপূর্ব ভাবে ভগবান করছেন যাই হোক তা এইভাবে প্রদ্যুন্নের পুত্র প্রদ্যুন্নের বিবাহর কথা বললাম একটা বিবাহ বলেছি আর একটা বলি নাই যাই হোক আর প্রদ্যুন্নের যেটা মায়াবতী ও তো তার পত্নী এগুলো বলেছিলাম প্রদ্যুন্নের পুত্র হচ্ছে অনিরুদ্ধ যার বিরাট প্রভাব এই অনুরুদ্ধের সঙ্গে বিবাহ হয়েছিল যে রুক্ষী রুক্ষী বলা হয়েছিল না রুক্ষিণী দেবীর রুক্ষিণী দেবীর যে বড় ভাই তার কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল কার অনিরুদ্ধের প্রথম বিবাহ এখনকার দিনে এটা হবে না তখনকার দিনে এটা চল চলতো তখনকার দিনের এনভায়রনমেন্ট তখনকার জেনেটিক্যাল ফ্যাক্টর এগুলো অন্যরকম ছিল বোঝা গেল কি বলল এখনকার দিনের নিয়ম হলো কোনো আত্মীয় পরিজনের সঙ্গে বিবাহ করা যায় না উচিত নয় করলে জেনেটিক্যাল ফ্যাক্টর খুব উল্টো হতে পারে মানে কখনো হয় না এটা করেন যারা মুসলিম ভাই আছেন তারা সব করেন নিজের কাকার মেয়েকে বিয়ে করেন এসব করেন কিন্তু এখানে হিন্দু শাস্ত্রে কিন্তু এগুলো এই বৈদিক শাস্ত্রে নাই তখনকার দিনে ব্যাপার আলাদা ছিল তখনকার ফ্যাক্টর আলাদা ছিল এই জন্য লোকে যদি সন্দেহ করে সেই জন্য আমি বলে দিলাম তখন দেব দেবরের দ্বারা সুতো উৎপাদন এসব ব্যবস্থা ছিল স্বাস্থ্যে অনুমোদন ছিল এখনকার দিনে নেই কাল অনুবাদে নিয়ম চেঞ্জ হয় এই জন্য বলছেন রুক রুক্মিণীর যে ভাই রুক্ষীর কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল এসব অনেক কথা সেখানে বলরামের অপমান করেছিল কে এই রুক্ষী পাশাগালা করতে করতে বলরামকে মজা করেছিলাম ঠাট্টা করেছিল বলরাম প্রতিবাদে জিতছে খেলায় আর ওরা মিথ্যে করে ওটা হেরে গেছে বলরাম বলে হইচই করছে তারপর আকাশবাণী হলো এই বলদাউজি জিতেছে কেন মিথ্যে কথা বলছো আর শেষে কি হলো বলরামকে মিথ্যে করে হারিয়ে দেওয়ার চেষ্টা করে কলিঙ্গ রাজে দাঁত বের করে হাসছে ওই যে তোমরা কি পাশা খেলা এসব রাজাদের ব্যাপার তোমরা তো গোয়ালা ছিল তোমরা এসব কি এই বলে মজা করছে তার সঙ্গে ঠাট্টা করছে অপমান করছে বলদাউজি মহারাজ ওই সবার মাঝখানে ওই বিবাহের দিনে এক চাপ্পা মারলেন তাকে হ্যাঁ দিয়ে করে শেষ ওইখানেই শেষ করে দিলেন আর যে দাঁত বার করেছিল তাদের সব এইভাবে শেষ করলেন তারপর অনিরুদ্ধের আরেক বিবাহ হয়েছিল এটা হচ্ছে বানাসুরের কন্যা উষা তার নাম উষা বানাসুরের কন্যা অর্থাৎ বলি মহারাজের বংশধর বলি মহারাজের বংশধর প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র হচ্ছে বলি বলি মহারাজের পুত্র হচ্ছে এই বানাসুর আরও ছেলে আছে বানাসুরের মধ্যে আর বানাসুরের মার নাম হচ্ছে কোটোরা কোটোরা এই বানাসুরের সম্বন্ধে বক্তব্য হলো এই তিনি মহাদেবের বিরাট ভক্ত ছিলেন বলে দাবি করেন বিশাল কিন্তু মহাদেব হরহরা মহাদেব তিনি ভাবেন আমাকে তারাই বাস্তব ভালোবাসে যারা আমার প্রভু কৃষ্ণকে ভালোবাসে বোঝা গেল কিন্তু এই অসুর এর দাবি করে আমি কৃষ্ণ আমি মহাদেবকে ভালোবাসি ভগবান বলে ঠিক আছে তুই ভালোবাসি মহাদেবের বরে তার একশোটা হাত হয়েছিল এই একশোটা হাতে সে এরকমভাবে ডুমরু বাজাত এরকমভাবে আর নৃত্য করত আরতি করবার সময় নৃত্য করত রাবণ যার নাম ছিল দশানন দশানন মহাদেবকে প্রচণ্ড ভালোবাসতেন এই দশানন প্রত্যেক দিন আরতির সময় একটা করে সংস্কৃত সংস্কৃত একটা স্তোত্র রচনা করতো মানে এরকম আরতি করছে আর অনর্গল বলে যাচ্ছে মন্ত্র মানে রচনা করছে এত বড় কবি কিন্তু কৃষ্ণকে ভালোবাসে না বলে রামকে ভালোবাসে না বলে সব পিতা এত বড় এরকমভাবে নাচবে ডুমুরি বাজাবে আর সঙ্গে সঙ্গে রচনা করবে মুখ দিয়ে কবিত্ব সংস্কৃত রোজ নতুন নতুন এত বড় তাদের ক্ষমতা ছিল <laughs> বানাসুরও বিরাট ক্ষমতা সম্পন্ন এই বানাসুর তার শঙ্কর ভগবানের আশীর্বাদে তার সহস্র হাত হয়েছিল কিন্তু সহস্র হাত হওয়ার পর ও বেটা পাজির পাঝারা বদমাইশ সে এখন বলছে শঙ্কর ভগবানকে আমার হাত পা চুলকাচ্ছে একশোটা হাত এক হাজারটা হাত কার সঙ্গে লড়াই করবো ভাল লাগছে না এরকম হাত চুলকাচ্ছে আপনাকেই মনে হচ্ছে ভালো আপনার সঙ্গে লড়াই করতেছে শঙ্কর ওরে বেটা হ্যাঁ আমি তোকে সহস্র হাত দিলাম আমার সঙ্গে লড়াই গুরুদেবের সঙ্গে দাঁড়া তোর ব্যবস্থা শঙ্কর খালি এইটাই বললেন তো শীঘ্রই তোর ইচ্ছা পূর্ণ হবে একটু অপেক্ষা কর তো শীঘ্রই আশা মিটবে একটু অপেক্ষা কর বলার সঙ্গে সঙ্গে সে সুযোগ চলে এলো কি না অনিরুদ্ধ প্রদ্যুন্নের ছেলে কৃষ্ণের ছেলে প্রদ্যুন্ন প্রদ্যুন্ন ছেলে অনিরুদ্ধ অনিরুদ্ধ থাকেন কোথায় দ্বারকাতে থাকে এদিকে বানাসুরের কন্যা উষা দেবী তিনি অন্দরমহলে থাকেন অন্দরমলে থেকে তার একদিন তিনি স্বপ্ন দেখেছেন কাকে অনিরুদ্ধকে স্বপ্ন দেখেছেন অনিরুদ্ধকে স্বপ্ন দেওয়ার পর তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে তার সখীরা জিজ্ঞেস করবেন কী হয়েছে তোর খাচ্ছিস না কেন সখী বললাম আমি তাকে না এনে দিলে আমি মরে যাব আমি বাঁচবো না বলে কাকে নাম তো বল নাম বললে তো হয়েই যেত আমি তাকে দেখেছি আমি তাকে দেখেছি তাকে আমি জানি তাকে ছাড়া আমি বাঁচব না তখন তার একজন বান্ধবী ছিল সে বান্ধবী সমস্ত জগতের যত মানুষ আছে গন্ধর্ব কিন্নর দেবলোক সবার মূর্তি আঁকতে থাকলো বলে দেখ ও এত সুন্দর আর্টিস্ট ছিল যে মূর্তি সেইটি এঁকে দেবে বলে এঁকে বলো না এটা না প্রথমে কৃষ্ণের মূর্তি এঁকেছে অনেক মূর্তি আঁকলো কোনোটাই মিলল না কৃষ্ণকে এঁকেছে কৃষ্ণকে আগার বলবো না এটা না প্রদ্যুন্নকে এঁকেছে প্রদ্যুন্নকে যখন এঁকেছে তখন মাথাটাকে নিচু করলো বলছে এটাও নয় যেই অনিরুদ্ধকে এঁকেছে অসো অসো অসো এই এই এই একে আমি দেখেছি স্বপ্নে একে এনে দিতে হবে নাহলে আমি মরে যাব সঙ্গে সঙ্গে কি করলো তার ওই বান্ধবী তে অনেক জাদুবিদ্যা জানত সে কি করলো আকাশ পথে উড়ে গেল তার তারা তো দৈত্য তো তাদের অনেক বিদ্যা জানা আছে রাক্ষস দৈত্য এমনকি পেতাত্মা যারা আছে পেতাত্মা পর্যন্ত তোমার তোমার জীবনের পূর্বের কথা বলে দেবে পেতাত্মাদের এটা সূক্ষ্ম শরীরে ক্ষমতা থাকে পেতাত্মা বলে দেবে সব কিছু এরকম ধরনের ক্ষমতা থাকে এই পেতাত্মা একজন তুলসীদাসজিকে এরকম বলে দিয়েছিলেন অনেক কথা সেক্ষেত্রে বলা হলো অনেক কথা সেসব